بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে سأل سائل بعذاب واقع এক ব্যক্তি চাইল সংগঠিত হোক শাস্তি যা অবধারিত للكافرين ليس له دافع কাফিরদের জন্য ইহা প্রতিরোধ করিবার কেহ নাই من الله ذي المعارج ইহা আসিবে আল্লাহর নিকট হইতে যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যাহার পরিমাণ পার্থিব পঞ্চাশ হাজার বছর فاصبر صبرا جميلا সুতরাং তুমি ধৈর্য ধারণ করো পরম ধৈর্য إنهم يرونه بعيدا উহারা ওই দিনকে মনে করে সুদূর ونراه قريبا কিন্তু আমি দেখিতেছি ইহা আসন্ন يوم تكون السماء كالمهل সেদিন আকাশ হইবে গলিত ধাতুর মতো وتكون الجبال كالعهن এবং পর্বতসমূহ হইবে রঙিন পশমের মতো ولا يسأل حميم حميما এবং সুরিদ সুরিদের তত্ত্ব লইবে না يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه উহাদেরকে করা হইবে একে অপরের দৃষ্টিগোচর অপরাধী সেই দিনের শাস্তির বদলে দিতে চাইবে তার সন্তান সন্ততিকে তার স্ত্রী ও ভ্রাতাকে তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত ومن في الأرض جميعا ثم ينجيه এবং পৃথিবীর সকলকে যাহাতে এই মুক্তিপণ তাহাকে মুক্তি দেয় كلا إنها لظى না কখনই নয় ইহা তো লেলিহান অগ্নি نزاعة للشوى যাহা গাত্র হইতে চামড়া খসাইয়া দিবে নাম সেই ব্যক্তিকে ডাকিবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করিয়াছিল এবং মুখ ফিরাইয়া লইয়াছিল যে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করিয়া রাখিয়াছিল মানুষ তো সৃজিত হইয়াছে অতিশয় অস্থির চিত্তরূপে যখন বিপদ তাহাকে স্পর্শ করে সে হয় হা হুতাশকারী আর যখন কল্যাণ তাহাকে স্পর্শ করে সে হয় অতি কৃপণ ইল্লাল তবে সালাত আদায়কারীগণ ব্যতীত الذين هم على صلاتهم دائمون যাহারা তাহাদের সালাতে সদা প্রতিষ্ঠিত والذين في أموالهم حق معلوم আর যাহাদের সম্পদে নির্ধারিত হক রয়েছে للسائل والمحروم যাচনাকারী ও বঞ্চিতের এবং যাহারা কর্মফল দিবসকে সত্য বলিয়া জানে আর যাহারা তাহাদের প্রতি বালকের শাস্তি সম্পর্কে ভীত সন্ত্রস্ত ইন্না আযাব রাব্বিহিম গায়রু মা'মুন নিশ্চয় তাহাদের প্রতিপালকের শাস্তি হইতে নিঃশঙ্ক থাকা যায় না এবং যাহারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে তাহাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত ইহাতে তাহারা নিন্দনীয় হইবে না فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون তবে কেউ ইহাদেরকে ছাড়া অন্যকে কামনা করিলে তাহারা হইবে সীমা লঙ্ঘনকারী والذين هم لأماناتهم وعهدهم راعون এবং যাহারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে والذين هم بشهاداتهم قائمون আর যাহারা তাহাদের সাক্ষ্যদানে অটল والذين هم على صلاتهم يحافظون এবং নিজেদের সালাতে যত্নবান أولئك في جنات مكرمون তাহারাই সম্মানিত হইবে জান্নাতে فما للذين كفروا قبلك مهطعين কাফিরদের হইল কি যে উহারা তোমার দিকে ছুটিয়ে আসিতেছে عن اليمين وعن الشمال عزين দক্ষিণ ও বাম দিক হইতে আমি উহাদেরকে যাহা হইতে সৃষ্টি করেছি তাহা উহারা জানে فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون আমি শপথ করিতেছি উদয়াচল সমূহ ও অস্তাচল সমূহের অধিপতির নিশ্চয়ই আমি সক্ষম على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين উহাদের অপেক্ষা উৎকৃষ্টতর মানব গোষ্ঠীকে উহাদের স্থলবর্তী করিতে এবং ইহাতে আমি অক্ষম নই فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون অতএব উহাদেরকে বাঘ বিতণ্ডা ও ক্রীড়া কৌতুকে মত্ত থাকিতে দাও যে দিবস সম্পর্কে তাহাদেরকে সতর্ক করা হইয়াছিল তাহার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون সেদিন উহারা কবর হইতে বাহির হইবে দ্রুত বেগে মনে হইবে উহারা কোনো উপাসনালয়ের দিকে ধাবিত হইতেছে خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون অবনত নেত্রে হীনতা উহাদেরকে আচ্ছন্ন করিবে ইহাই সেদিন যাহার বিষয়ে সতর্ক করা হইয়াছে